আনাস ইবনু মালিক রাজিল্লাহ তালান হতে বর্ণিত যে এক দর্জি কিছু খাবার প্রস্তুত করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াত করল আমিও নাবি সাল্লাহ সাল্লাম এর সঙ্গে গেলাম সে জবের রুটি আর সুর ওয়াই ডুবানো কদু আর শুকনো গোস্ত হাজির করল আমি দেখলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পেয়ালার চারদিক থেকে কদু বেছে বেছে খাচ্ছেন সেদিন থেকে আমিও কদু পছন্দ করতে লাগলাম